আহির রহমান রহিম সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে অথচ পার্থিব জীবনের রঙ্গমঞ্চের মিছে আলো আধারিতে প্রভাবিত হয়ে আমরা অনায়াসে ভুলে যাই এই নির্মম সত্যকে তাই তো বন্ধুরা সেই নির্মম সত্যকে সুরের ভাষায় তুলে ধরে আপনাদের হৃদয়ের গভীরে অনুভবের আলো জ্বালাতে শিহরণ সাংস্কৃতিক পরিষদের শিশুশিল্পী মাহাদি হাসানের কণ্ঠে একগুচ্ছ মরমী সঙ্গীতের হৃদয় কারা পরিবেশনা রঙের মেলা তাহলে শুনুন শিশুশিল্পী মাহাদি হাসানের কণ্ঠে মরমী সঙ্গীতের অ্যালবাম রঙের মেলা